আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাত রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার গা গানে গানে সুরে সুরে মায়াবী বন্ধনে কার প্রেমে মিতালি কার জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান কে দায় মেঘরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হতে গড়া এত রূপ সৃষ্টি কে দায় মেঘরাশি অবশেষে বৃষ্টি নিপুণ হতে গড়া এত রূপ সৃষ্টি লুটে পরে কার পায়ে কুল মাখলো লুটে পরে কার পায়ে কুল মাখলো সবার জবানে শুনি কার গুণগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিল কে গোলাপের মাঝেকার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে অবুজ শিশুর মুখে হাসির ঝুলি এ দায় মমতার পরশ বুলি অবুজ শিশুর মুখে হাসির ঝুলি কে দায় মমতার গুলি স্নেহের চাদরে মরাই ধরণী স্নেহের চাদরে মরাই ধরণী দীপ্ত কণ্ঠে ওঠে কার স্লোগান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আকাশের রং ধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজি আকাশের রং ধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজি রং মেখে দিলকে গোলাপের মাঝে রং মেখে দিলকে গোলাপের মাঝে কার প্রেম বুকে নিয়ে পাখি ফিরে সাজে আকাশের রং ধনু সাথে রং সাজি কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে আকাশের রং ধনু সাথে রং সাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কোকিলের কণ্ঠে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে কার সুর বাজে